শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গোয়া শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গোয়া সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমা সহ শিক্ষার বলে আজ কেড়ে নিয়ে যায় ইমান শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গুয়া শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গুয়া সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমান সহ শিকার বলে আজ কেড়ে নিয়ে যায় ইমান শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গোয়া শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গোয়া নেসার সালের হাতে গড়া হাজার হাজার সারা দেশে কেন আবার মাদ্রাসায় দিনিয়া নেশার সালের হাতে গড়া হাজার হাজার আলিয়া সারা দেশে কেন আবার মাদ্রাসায় দিনিয়া সঠিক জবাব পেতে হলে খুলে রাখো চক্ষু কান সঠিক জবাব পেতে হলে খুলে রাখো চক্ষু কান শোনো বাংলার মুসলমান হো দিনিয়া গোয়া শোনো বাংলার মুসলমান হো দিনিয়া গুয়া সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমান সহ শিকার ছো বলে আজ কেড়ে নিয়ে যায় ইমান শোনো বাংলার মুসলমান হও আয়া গোয়ার শোনো বাংলার মুসলমান হও আয়া গোয়া আলেম দিবে দিনের তালিম দিতে হবে ভাই বেয়ালে মাঝ দিচ্ছে তালিম খাটিয়ালে মেরা ভাবে আলেম দিবে দিনের তালিম দিতে হবে ভাবে বেয়ালে মাঝ দিচ্ছে তালিম খাটিয়ালে মেরা ভাবে আবার মুসলমানকে ধরে ধরে দিচ্ছে ইমানের বয়ান মুসলমানকে ধরে ধরে দিচ্ছে ইমানের বয়া শোনো বাংলার মুসলমান হৌদিনিয়া গোয়ান শোনো বাংলার মুসলমান হৌদিনিয়া গোয়া সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমান সহ শিখার চবরে আজ কেড়ে নিয়ে যায় ইমান শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গোয়া শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গোয়া মূর্খরা আজ বলছে দেখো নবী নাকি গুনাহগার ইহুদিদের দালালোরা দুশ্মন নবী মুস্তফার মূর্খ আজ বলছে দেখো নবী নাকি গুনাহার ইহুদিদের দালালোরা দুশ্মন নবী মুস্তফা সেই নবীকে মুর্দা বলে তার দাওয়াতে পেরেশান সেই নবীকে মুর্দা বলে তার দাওয়াতে পেরেশান শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গুয়ান শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গুয়ান সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমান শিখার ছোবলে আজ কেড়ে নিয়ে যায় ইমান শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গুয়ান শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গুয়া মিলাদ কিয়াম বিদাত হলো কোন আলেমের ফতো স্বল্প জ্ঞানের মুফতি যারা দুই চার পৃষ্ঠা পড়ছে ভাই মিলাদ কি বিরাত হলো কোন আলমের ফতোয়ায় স্বল্প জ্ঞানের মুফতি যারা দুই চার পৃষ্ঠা পড়ছে ভাই সঠিক দিনের তালিম নিতে এই দিনই হবা সঠিক দিনের তালিম নিতে এই আর হবা শোনো বাংলার মুসলমান হও আয়া গোয়া শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গোয়া সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমান সহ শিকার বলে আজ কেড়ে নিয়ে যায় ইমান শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গুয়ান শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গুয়া পীর মুড়ি দিশের এক বলে ধরছে কারা পীরের বেশ বাতিল সাথে হাত মিলিয়ে পীর মুরিদি করছে সে পীর মুরিদি সেরেকে বলে ধরছে কারা পীরের বেশ বাতিল সাথে হাত মিলিয়ে পীর মুরিদি করছে সে মুনাফিকি স্বভাবদের বেঁচে থাকো মুসলমান মুনাফিকি স্বভাবদের বেঁচে থাকো মুসলমান শোনো বাংলার মুসলমান ও দিনিয়া গোয়া শোনো বাংলার মুসলমান ও দিনিয়া গোয়া সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমান সহশিকার ছোবলে আজ কেড়ে নিয়ে যায় ইমান শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গুয়ান শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গুয়া সারসি নারী মুরিদ যারা হৃদয় সবার সারসিনা পীরের হাতে শপথ নিবে কায়েম করতে দিনিয়া সরসিনারি মুরিদ যারা হৃদয় সবার সরসিনা পীরের হাতে শপথ নিবে কায়েম করতে দিনিয়া দিনিয়াকে করবে কায়েম করে বাতিলকে অবসান দিনিয়াকে করবে কায়েম করে বাতিলকে অবসা শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গোয়ান শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গোয়ান সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমান সহশিকার বলে আজ কেড়ে নিয়ে যায় ইমান শোনো বাংলার মুসলমান হৌদিনিয়া গোয়া শোনো বাংলার মুসলমান হৌদিনিয়া গোয়া শাহ মুহিবের এই মিশনকে নিতেই হবে গিয়ে জীবন দিয়ে হলেও তাকে দিবে ধরায় ছড়িয়ে শাহ মুহিবের এই মিশনকে নিতে হবে দিয়ে জীবন দিয়ে হলেও তাকে দিবে ধরায় ছড়িয়ে তোমরা হলে সবাই নেশার ছালের রুহানি সন্তান তোমরা হলে সবাই নেসার সালের রুহানি সন্তান শোনো বাংলার মুসলমান হৌদিনিয়াগুয়ান শোনো বাংলার মুসলমান হৌদিনিয়াগুয়ান সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমান সহশিকার বলে আজ কেড়ে নিয়ে যায় ইমান শোনো বাংলার মুসলমান হদিনিয়াগুয়ান শোনো বাংলার মুসলমান হদিনিয়াগুয়ান আল মাহাদির সৈনিক মোরা নাই রে মায়া জীবনে হিজবুল্লার মুজাহিদ মোরা ভয় করি না বাতিলে আল মাহাদির সৈনিক মোরা নাই মায়া জীবনে হিজবুল্লার মুজাহিদ মোরা ভয় করি না বাতিলে দিনিয়াকে করব কায়েম করে বাতিলকে অবসান দিনিয়াকে করব কায়েম করে বাতিলকে অবসান শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গোয়ান শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গোয়ান সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমান সহ শিখার বলে আজ কেড়ে নিয়ে যায় ইমান শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গোয়া শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গোয়ান শোনো বাংলার মুসলমান হও দিনিয়া গোয়া